সম্মানিত বৃন্দ আজকে এমন একটি দিন আজকে এমন একটি সময় যে সময়ের অপেক্ষায় ছিল পৃথিবীর প্রত্যেকটা পরহেজগার দিনদার মোত্তাকি মানুষ আজকে এই দিন আমরা পেয়ে আল্লাহ সুহান ওয়া তালার সুক্রিয়া জ্ঞাপন করেছি এবং করব আজকে এমন একটি দিন যে দিনটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আজকের এই পবিত্রতম দিনটি বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ আবার আমাদেরকে একথাও মনে রাখতে হবে আজকে আমরা এই রমাজান মাসে অবস্থান করছি এই দিনে আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় আছি আপনি যদি একটু খেয়াল করেন আপনার নলেজে যদি এই সংবাদটি থেকে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন মুসলমানদের প্রথম কিবলা পবিত্রতম স্থান বাইতুল মুকাদ্দাস সেই ফিলিস্তিনের মুসলমানদের অবস্থাটা কি আমরা ঠিকই সিয়াম পালন করছি আমরা ঠিকই রমজান মাসে অবস্থান করছি আবার তারাও ওই ফিলিস্তিনের মুসলমান ভাইরাও ঠিক আজকে এই রমজান মাসে অবস্থান করছে তাদের অবস্থা আর আমাদের অবস্থাটা কি আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আজকে আমরা শান্তিতে নির্বিঘ্নে সিয়াম পালন করতে পারছি কিন্তু তাদের এই অবস্থাটা নেই তারা বিপদের মধ্যে আছে তাদের দিনে দুপুরে রাত্রে যে কোনো সময় তাদেরকে হত্যা করা হচ্ছে মারা হচ্ছে তারা তাদের নিজ স্বাধীন ভূমিতে শান্তিতে অবস্থান করতে পারছে না তাদেরও সিয়াম আমাদেরও সিয়াম আপনি খেয়াল করেন সাড়ে চোদ্দ শত বছর আগের কথা এই রমাজান মাসেই বদরে যুদ্ধ সংগঠিত হয়েছিল এই রমাজান মাসে রসুল্লাহ সাল্লাম যুদ্ধ করেছিলেন এই দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তখনও তাদের যে পরিস্থিতি ছিল আজকে সাড়ে চোদ্দ শত বছর পরেও ফিলিস্তিনে সে মুসলমানদের একই অবস্থা তাই আমাদেরকে আল্লাহর এই নিয়ামত অনুধাবন করে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সিয়াম পালন করতে হবে প্রত্যেকটা সময় আল্লাহ সুবাহ দেয়া নিয়ামত সম্মানিত উপস্থিতি বারো মাস আল্লাহ সুবাহ নির্ধারণ করে দিয়েছেন এর মধ্যে সর্বোচ্চ স্তরের সম্মানিত মাস হলো এই রমজান মাস